রহমান রহিম আল্লাহ তালার নামে যখন আসমান ফেটে পড়বে যখন তারাগুলো ঝরে পড়বে যখন সাগরকে উত্তাল করে তোলা হবে যখন কবরগুলো উপড়ে ফেলা হবে তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি সে অসমাপ্ত রেখে এসেছে হে মানুষ কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখল তিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তিনি তোমাকে সোজা সুঠাম করিয়েছেন এবং তোমাকে সুসামঞ্জস্য করেছেন তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকেই তোমাকে গঠন করেছেন না একই তোমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করছ অথচ তোমাদের উপর পাহারাদা নিযুক্ত করা আছে এরা হচ্ছেন সম্মানিত লেখক যারা জানে তোমরা যা কিছু করছ নিঃসন্দেহে নেক লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে পরমানন্দে থাকবে আর পাপি তাপিরা অবশ্যই থাকবে জাহান নামে শেষ বিচারের দিন তারা সবই ঠিকমতো সেখানে পৌঁছে যাবে সেখান থেকে তারা আর কোনো দিনই নিষ্কৃতি পাবে না তুমি কি জানো শেষ বিচারের দিনটি কি হ্যাঁ সত্যি যদি তোমরা সে দিনটির কথা জানতে যেদিন কোনো মানুষই একজন আরেকজনের কাজে আসবে না আর সেদিন ফয়সালার সব ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ তালার হাতে